ভাতৃমন্ডলী আল্লাহ ফকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হফিয়া নবী সাল্লাহ আলী সাল্লামের উপর আজকের আলোচ্য বিষয় হবে নামাজের শর্ত রোকন এবং অজিব একটি হাদিস এই মর্মে বলগুল মারাম থেকে ব্যাখ্যা করব আর তারপরে নামাজ বা সলাতের বেশ কিছু শর্ত রয়েছে শর্তগুলি কি কি বেশ কিছু রোকন রয়েছে রোকনগুলি কি কি আর বেশ কিছু অজবাত রয়েছে সেগুলি কি আর এই তিন প্রকারের ফকাহকরামদের দেওয়া যে নামগুলি শর্ত রোকন এবং অজেব সবগুলি ফরজ সবগুলি ফরজ যদিও সংজ্ঞার দিক থেকে পার্থক্য আছে এই যেন নামের পার্থক্য কিন্তু সবগুলি হচ্ছে নামাজের মধ্যে ফরজ আর বাকি যতগুলি জিনিস আছে সেগুলি সন্ন্যাত বা মুস্তাহাব নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এছাড়া যা কিছু আছে তা হচ্ছে সন্ন্যাত বা মুস্তাহাব করলে নেকি আছে আর ছাড়লে গোনা নেই তবে তাতে নেকি কমবে নেকি কম হবে এবং সন্ন্যতের খেলাফ বা সন্ন্যত তে ঘাটতি করে সে নামাজ আদায় হবে আর এই জিনিসগুলি যেগুলি শর্ত যেগুলি রোকন যেগুলি অজেবাদ সেগুলি যদি না থাকে তাহলে নামাজে এমন ধরনের ঘাটতি হবে যাতে হয় নামাজ হবেই না অথবা যেমন অজেবাতের ক্ষেত্রে শুধু নামাজ যদি ইচ্ছা করে ছাড়ে তো নামাজ হবে না তাতেও আর যদি ভুলে গিয়ে থাকে তাহলে সেজদা সহ দিয়ে তার ঘাটতি পূরণ হয়ে যাবে শর্তগুলি সলাদ শুরু করার পূর্বেই সম্পাদন করতে হয় এগুলির নাম শর্ত আর কোন সলাতের মধ্যে নামাজের মধ্যেই সেগুলি নামাজের অংশ সেগুলি এমন ফরজ যেগুলি ভুলে গিয়ে ছুটছুটে গেলেও নামাজ হবে না আর ইচ্ছা করে ছাড়লেও নামাজ হবে না আর ওয়াজেবাদ গুলি যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে নামাজ হবে না আর ভুলে যদি যাই যাকে ভুলে যাওকে সাহ বলে সাহা সু মানে ভুলে যাওয়া এই ক্ষেত্রে সাজদায় সাহ ভুলে যাওয়ার সাজদা আবু হমায়দ সাইদি রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লামের প্রখ্যাত সাহাবি যিনি নবী সাল্লামের নামাজের ধরন নামাজের নিয়ম কানুন বর্ণনা করেছেন এই হাদিসটা একটা বড় হাদিসের সংক্ষিপ্ত আকার বোখারিতে সংক্ষেপ রয়েছে আবু দাউদ অন্যান্য হাদিসে আরো বিস্তারিত রয়েছে তার হাদিস কাল তিনি বলছেন রায়ত রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহামকে দেখেছি ইদা কাব্বারা যখন তিনি বেরিয়ে দিয়েছেন তখন তার দুই হাতকে তার দুই কাঁধ বরাবর করতেন হে মানে দুই হাত ইয়াদুন মানে হাত আর হাজন মানে বরাবর হ্যাঁ সমান করা হাজা ইয়াহজু আর মানকেব মানে হচ্ছে কাঁধ কাঁধ কোনটা হ্যাঁ, মানকেব মানকেব তো হাত কতদূর পর্যন্ত উঠাতেন এতদূর উঠত যাতে এই কাঁধ পর্যন্ত পৌঁছে এটা হচ্ছে সহি বখারির হাদিস আর আর একটি হাদিসে রয়েছে কানের লতি পর্যন্ত পৌঁছিত এই দুটো নিয়ম নবী করিম সাল্লা ইসলাম থেকে প্রমাণিত সুতরাং দুটোই জাজ কানের লতি পর্যন্ত আপনার আঙ্গুলের সেরা পৌঁছিল এরকম আর নিয়ম এর বেশি এইরকম করা সন্ন্যতের খেলাফ ভুল হ্যাঁ কান ধরা এটাও ভুল হ্যাঁ এই করা এটাও ভুল সবগুলি ভুল হয় কাঁধ পর্যন্ত আল্লাহ আকবর আর না হলে কাদের একটু ওপরে হ্যাঁ, কানের লতি পর্যন্ত এই যে নরম অংশটা শাহমা তো বুঝে নেই হাদিস আছে শাহমা শাহ মানে চর্বি হয় শাহ মানে এখানে নরম গোস্তটা বোঝানো হয়েছে যাতে হাড্ডি নেই এই হাদিসে আবু হমায়দ সাইদি যে ধরনটা বর্ণনা করেছেন নবী সাল্লাম সেখানে কাঁধ পর্যন্ত উঠিয়েছেন তাই নবী কাবি সাল্লাহ দুটোই যায় এই জন্য যে নবী সাল্লাম কখনো কাঁধ পর্যন্ত উঠাতেন যেটা সেই বখারিত ছাড়া কখনো কখনো কানের লতি পর্যন্ত কানের ওপর ভাগ নাই এই পর্যন্ত নাই কানের লতি নিচের ভাগ পর্যন্ত আর ছুয়ার কথা নেই স্পর্শ করার কথা নেই এভাবে উঠেতেন আর হাত কিবলামুখী থাকত সাধারণ যেমন হাত উঠে তেমন থাকবে হাত এইরকম ফাঁকও থাকবে না আর একেবারে এইরকম করে চিপতে হবে হ্যাঁ কোনো ফাঁক রাখা যাবে না এইরকম না নর্মাল যেমন হাত উঠে হাত উঠে সাধারণভাবে উঠলে এক একটু ফাঁক থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই অঙ্গ গুলি কিবলামুখী হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয় আপনার শরীর যেমন কিবলামুখী হবে এজন্য এইরকম নাই এইরকম এইরকম তাহলে দুই কাঁধ পর্যন্ত দুই হাত উঠাতেন এই হাত উঠানোকে কি বলা হয় আরবি ভাষায় রাফা মানে উঠানো আর ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত রফুল ইয়াদাইন কি বলা হয় রফুল ইয়াদাইন এটাকে বিকৃত করে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা রফাদানি বিদাতপন্থীর রফাদানি বলে কেউ যদি এর বেশি মানে প্রথমবারের বেশি দেন মানে হাত উঠায় তাহলে ওদের নাম এই হাদিসের ভাষা দিয়েই তাদেরকে গাল গাল দেওয়ার মন মানসিকতা নিয়ে বলে থাকে এরা রফাদানি পার্টি তাহলে নবী সাল্লাহাম রফুল ইয়াদেন করেছেন না করেননি করেছেন প্রথমবার মানে নামাজ শুরু করার সময় তাকবিরে তাহারিমার সময় এটা এই হাদিস দ্বারা প্রমাণিত এটা একটি জায়গা যেখানে কোন দ্বিমত নেই মোহাম্মতের আলমাই কেরামদের আইম্মা কেরামদের কোন দ্বিমত নাই যে তাকবিরে তাহারিমার সময় রাফুল দেন মানে দুই হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত অথবা কানের লতি বালতা পর্যন্ত এতটুকু উঠাইতে হবে এতে কোনো ইখতলাফ নেই তাহলে রাফুল ইয়াদাইন ইসলামে আছে কেউ যদি কোনো দলের নাম যদি যারা তাদের মতের সাথে মিল নেই সেই জন্য রফাদানি রাখে তো এটা শরীয়তনে ঠাট্টা মজাক করা হইল না ঠাট্টা মজাক করা কুফুরি কাজ সুতরাং সাবধান কারণ নাম বলার আগে চিন্তা করে নেবে যে আপনার নাম কি হবে আপনি কাউকে রফাদান বললেন পক্ষান্তর আপনার নাম হয়তো মোরতাদ হইল ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করার জন্য তো অন্য কারো নাম দেওয়ার আগে চিন্তা করে নেবেন যে আমার নামটা কি হইতে পারে পরিণামে যেমন কারো সাথে মারামারি করার আগে ঝগড়া করার আগে চিন্তা করে নিতে হবে যে আমার পরিণাম কি হতে পারে এটা হচ্ছে জ্ঞানীর পরিচয় আর যখন নবী করিম রুকু করতেন তখন আমকানা ইয়াদেহে দুই হাতকে মজবুত করে ধরতেন আমকানা ইমকেন থেকে মাকান মানে জায়গা তাই না দুই হাতকে মজবুত করে ধারণ করতেন মিন রুকবা তাই হে দুই হাঁটুতে রুকবা রুকবা কোনটা হ্যাঁ হাঁটু দেখান এই যে হাঁটু দুটো হাঁটু হ্যাঁ এই দুই হাঁটুর উপর দুই হাত শুধু রাখতেন না অদা নেই এদাও এরকম নেই কি আছে আমকানা মানে শক্ত করে ধারণ করা তাহলে রুকুতে গিয়ে হাত হালকা করে শুধু রাখবেন না হ্যাঁ মজবুত করে ধরবেন এমনি অনেকে হয়তো হালকা করে ধর শরীরের উপরে ভর আছে হাঁটুর উপর ভর নেই মানে মজবুত করে তাহলে হাঁটু ধরে নেয় আর হাঁটুর উপর ভর আছে তাহলে হাঁটু মজবুত করে ধরে আছে হচ্ছে পার্থক্য নবী করিম সাল্লাম দুই হাঁটু মজবুত করে ধরতেন হাসারা হাসারা হা দিয়ে হ্যাঁ সত্যি নয় হা নয় এটা দিয়ে যদি হয় হা তাহলে হাসারা মানে হচ্ছে অবরোধ করা ঘেরাও করা এখান থেকে হেসার হেসার বলা অবরোধকে আর এখানে হাসারা আছে হা তো এই হাসারা মানে হচ্ছে হানা বা ইনহানা ঝুঁকে যাওয়া মুড়িয়ে নেওয়া সুম্মা হাসারা যাওয়া তারপরে পিঠকে মরিয়ে নিতেন বাঁকা করতেন সোজা দাঁড়িয়েছিলেন রুকুতে রুকুতে গেলে তখন পিঠটা কি করতেন মরিয়ে নিতেন মানে বাঁকা করে নিতেন এটা কেমন হইতো এটা এমন ভাবে হইতে হবে এটা হচ্ছে সন্ন্যত যে আপনার মাথা আর পিঠ বরাবর হবে মাথা এইরকম ওঠা থাকবে না পিঠের চাইতে বেশি সবাই একই রকম কে বলছে মহিলা আর পুরুষ প্রথম কথা প্রশ্ন করবেন না আলোচনা শুনে শেষে প্রশ্ন দুই নম্বর কথা যে মহিলা পুরুষের নামাজে পদ্ধতিগত কোন পার্থক্য নেই তরিকায় কোন পার্থক্য নেই আজান একামত সেটা আলাদা কথা হ্যাঁ বাইরের মানুষ আছে অপর পুরুষ আছে এই জন্য জোরে তেলাওয়াত করবে না অপর পুরুষ নেই নিজের বাড়িতে জোরে তেলাওয়াত করবে রাতের নামাজ যেমন পুরুষ লোক করবে জেহরি নামাজ জেহরি নামাজ জোরে কি রাতের নামাজ আপনার জন্য পুরুষ আপনার স্ত্রীর জন্য যদি বাড়িতে দেব ভাষণ না থাকে দুলাভাই অমক তমক আজ বাইরের লোক না থাকে নিজের ছেলেরা আছে নিজের স্বামী আছে জোরে কি রাত করবে বাড়ির বাইরে আওয়াজ যাবে না কোনো পার্থক্য নেই রাফা রাসাহু অতপর যখন নিজ মাথা উঠালেন ইস্তাওয়াহ তখন বরাবর হয়ে গেলেন সোজা হয়ে গেলেন মাথা যখন উঠালেন কোথেকে রুকু থেকে তখন ইস্তা সোজা হয়ে গেলেন হাত্তা ইয়াউদা কুল্ল ফাকারিন মাকানাহ এমন কি ফিরে গেল প্রত্যেকটি হাড়ের জোড় ফাঁকার মানে হচ্ছে হাড়ের জোড়গুলি এই যে আপনার মেরুদণ্ডে যে হাড়ের জোড়গুলি আছে দেখেন গিরে গিরে হয়ে আছে হ্যাঁ মোটা মানুষের বোঝা যাবে না চর্বি দিয়ে সব ঢেকে নিয়েছে কিন্তু পাতলা মানুষ কঙ্কাল কঙ্কাল দেখেছেন ওতে বোঝা যাবে যে হাড়ের জোড় আছে কতগুলি জোড় আছে দেখি দুনিয়া সম্পর্কে আমার চেয়ে বেশি জানছেন কিনা তারা গোটা শরীরে ওইটা আর এটা হচ্ছে মেরুদণ্ডের জোর এখান থেকে শুরু করে এই পিছন পাচার ওপর পর্যন্ত এখানে কতটা জোর আছে যেটাকে বলা হয় আমদুল ফাকরি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে এই জন্য অ্যাক্সিডেন্টাল রোগী উঠানো নিষেধ আছে উঠাবেন না সৌদি আরবে এমনিও মেডিকেলে নিষেধ আছে অন্য লোক উঠাতে গিয়ে হয়তো একটু আঘাত খেয়েছে বাঁকা হয়েছে উঠা থেকে দিলেন ভেঙে আর মেরুদণ্ডের কোনো অংশ যদি ভেঙে যায় তাহলে ওর জিন্দিগিটা বেকার আর কোনদিন দাঁড়াতে পারবে না আলমানি হসপিটাল একজন বাংলাদেশি ভাইকে দেখেছিলাম চার পাঁচ বছর আগে বিছানায় সে খাবজিতে অ্যাক্সিডেন্ট হয়েছে বিছানায় বছর দুয়েক থেকে শুয়ে আছে ভালো হচ্ছে না জীবনটা শেষ আর কখনো উঠতে পারবেন না কথা বলছে সবকিছু করছে খাওয়া দাওয়া করছে কিন্তু মেরুদণ্ডের হাড় ভেঙে যায় আর বিছানা থেকে সোজা বসতেও পারে না নড়াচড়া করতে পারে না শুয়ে শুয়ে সবকিছু আলহামদুলিল্লাহ তো মেরুদণ্ডের হাড়ে হাড় সম্পর্কে অলামারা বলেছেন যে তাতে সতেরোটি জোড় আছে সতেরোটি তো বলছেন যে হাতটা ইয়াউদা করলো ফাঁকারেন মাকানো প্রত্যেকটি হাড়ের জোড়গুলি আপন আপন জায়গায় যখন আপনি বাঁকা হচ্ছেন আল্লাহ যদি এই অবস্থা না রাখতেন মেরুদণ্ডের হাড়ে হাতের হাড়ের মতো এটা বাঁকা করে দুদিকে জায়গাটা এটা যেমন করতে পারছেন করতে পারবেন এই জায়গাটা ভেঙে দিল বলবেন না ভেঙে দিতে হবে তাহলে পুরো এই জায়গাটা পারবেন হ্যাঁ পারবেন না তখন আর আপনার হাঁটুর মাঝখানটা পারবেন যে একটু বাঁকা করবো কোনো উপায় নেই কিন্তু মেরুদণ্ড যেমন ভাবে রুকুতে যাচ্ছেন সিজা যাচ্ছেন পারছেন হ্যাঁ চেনের মতো হয়ে আছে চেনের মতো হয়ে আছে একবারে বাঁকা করে মাথাটাকে নিচে নামিয়ে দিয়ে হাত বা মাথাকে পায়ের কাছে পৌঁছে দিতে পারছেন পারছেন না এক্সারসাইজ করতে গিয়ে অনেকে এবার তৌফিক হয় না নামাজ পড়ে এক্সারসাইজ করা তৌফিক হয় না বেনামাজি মুসলমানদের আর দিনে এক ঘন্টা থেকে দুই ঘন্টা শরীরের হেফাজতের জন্য এক্সারসাইজ করেছে আর এই শরীর যেই শরীরের হেফাজত করেছে এক্সারসাইজ করে জাহান নামের জলবের কোনো পর্ব নেই এক সেকেন্ডের জন্য আগুনে দেবে না আর চিরকাল জাহান নামে জ্বলবে বেনামাজি তারপরে কোনো পর্ব নেই এই হলো মুসলমানদের জ্ঞানের অবস্থা প্রত্যেকটি জোর নিজ নিজ জায়গায় ফিরে যাওয়া পর্যন্ত নবী সাল্লাম রুকুতে রুকু থেকে শেষদায় যান তবে সোজা দাঁড়িয়েছেন সোজা দাঁড়ালে এই যতগুলো বাঁকা হয়েছিল সবগুলি সোজা তাহলে একটু দাঁড়িয়েছেন আর দিয়ে চলে গেলেন না এটা চলবে না সোজা হয়ে দাঁড়াইতে হবে ফাইদা সাজাদা অতবার যখন সেজদা করলেন ওয়াদা ইয়াদেহি তখন দুই হাত রাখলেন কোথায় রাখবেন জমিনে রাখবেন মাটিতে গায়েরা মুফতারে শিব ওয়ালা কাবেদ হেমা বিছিয়েও নয় ওলা তাবেজ হেমা আর দুটোকে গুটিও না জি তাহলে রাখার ধরনটা মুস্তারিস মানে এরকম বিছিয়ে না কুকুরের মতো বাঘের মতো হ্যাঁ পশুর মতো হ্যাঁ নবী করিম নামাজে কয়েক রকম পশুর চরিত্র থেকে নিষেধ করেছেন ওটার মতো বসবে না আর চতুর হিংস্র পশুর মতো তোমরা হাত বিছাবে না এভাবে নামাজ পড়া যায় না নবিসাম এটা শুধু পুরুষদের জন্য নিষেধ করেছেন না সবাইকে বলেছেন সকলকে বলেছেন তাহলে এক শ্রেণীর মহিলারা আমাদের সমাজে যারা বিশেষ তরিকে নামাজ পড়ে নবীর তরিকা বাদ দিয়ে তারা এইভাবে বসে না এইভাবে সেজদা করে না এটাকে পশুর মতো বাঘের মতো কুকুরের মতো হিংসুর জন্তুর মতো বসা হয় না মানে হিংসুর পশু যেই পশু ফেড়ে খায় ফেড়ে খায় নাফারমানি যেন হাত বিছিয়ে না করে হিংস্র পশুর মতো করে তাহলে যেই ব্যক্তি পুরুষ মহিলা হাত বিছিয়ে করে সে নবী সাল্লামের করলো আর পশু হিংস্র পশুর মতো করে নামাজে হাত বিছালো যেটা নিষেধ করেছে নবী সাল্লাহ সুতরাং আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে ওই রকম নামাজ পড়তে দেবেন না যাতে হিংসুর পশুর মতো করে নামাজ পড়ে আর যা থেকে নবী সাল্লাম সাল্লাম ভাবে নিষেধ করেছেন নবী সাল্লামের আমল এটা আর বচনও আছে দুটোই আমলে গায়ের অবস্থার সেন হাত বিছিয়েও না গায়ের মানে না গায়ের মানে না নাই জি গাইরুল মকদুব আলিম আল মকদুব করিও না গজব প্রাপ্ত নয় যেন না হই আমরা ওয়ালা কাবেজ কাবাজ মানে সংকুচিত করা গুটিয়ে নেওয়া হ্যাঁ এটা কাবালা এটা হচ্ছে কাবালা হ্যাঁ গলা কাবে বিছাবেন না আর এমন করে নেবেন না যেমন সেজদা করে দেখেন এইরকম করে সেজদা না করে একেবারে লাগিয়ে নেওয়া হ্যাঁ? এটা হলো সন্ন্যতি সেজদা বিছিয়ে দেন হিংসুর পশুর মত এটাও চলবে না আচ্ছা গুটিয়ে নেন বগলে লাগিয়ে থাকবে হাত দুটোকে বগলে আরো সাঁটিয়ে এরকম হ্যাঁ না এটা চলবে না এই দুটো চলবে এটা হচ্ছে কাবেজ হ্যাঁ হাত গুটিও নেবেন না একবারে আর বিছিয়েও দেবেন না দুটো নিষেধ খোলা থাকবে এবং নিজের দুই পায়ের আঙ্গুলগুলিকে কেবলামুখী করে দিলেন দুই পায়ের আঙ্গুলগুলিকে তাহলে কি করতে হবে কেবলামুখী করলে এইরকম হইতে হবে পায়ের আঙ্গুলগুলি এরকম না অনেকে চিন্তা করে এরকম হবে মরিয়ে দিয়ে তাহলে কোন দিকে গেছে মুখ আঙ্গুলের পেছন দিকে চলে গেছে কিবলার উল্টো দিকে চলে গেছে এরকম জি হ্যাঁ সেজদা যান হ্যাঁ হ্যাঁ কিবলার দিকে করে মুখ করে আছে আঙ্গুলগুলি পক্ষান্তরে উল্টো উল্টো যে হ্যাঁ এইরকম না যে উল্টিয়ে দিয়েছে জি ওয়াইদা রাখা তাই আর যখন দুই রাখা সালাতে বসতেন দুই রাখা পড়ে বসতেন চার রাখার বিশিষ্ট নামাজ বা তিন রাখার বিশিষ্ট নামাজ যাতে দুইটা শাহুদ আছে ওতে যখন বসতেন জালাসা আলা লেহিল ইউসরা দুই রাকাতে যখন বসতেন এখানে আউ্বাল তাসাহুদ বলা হয়নি এই জন্য এটা তিন চার রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা দুই রাকাত বিশিষ্ট ফজর নামাজ হোক সন্নাথ নামাজ হোক শুনে রাখেন যদিও মশলা ইফতলাফ আছে এগুলো মশলায় কেমন করে বসেন বসার ধরনটা কেমন হবে দুই রাকাত পরে যে আপনি তাসাহতে বসলেন তখন বসার নিয়ম থেকে জালাসা আলা রিজলেহের ইউসরা তখন নবীলাম বসলেন বাম পায়ের ওপর ভর দিয়ে রিজল মানে বা আর ইউসরা মানে বাম আইসার ওর মহানাস হচ্ছে ইউসরা ও নাসাবাল ইউমনা আইমান মানে ডান আর ওর মহানাস স্ত্রীলিঙ্গ হচ্ছে ইউমনা ও নাসাবাল ইউমনা দান পাকে খাড়া করলেন দাঁড় করলেন কেমন ভাবে একটু দেখান বসেন এই যে বাম পায়ের ওপরে বসলেন আর ডান পাটা আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখছেন তো না দাঁড়িয়ে আছে না ডান ডান পা দাঁড়িয়ে থাকবে তারপরে আছে জালা আখেরা আর যখন বসলেন শেষ রাকাতে তাহলে চার বিশিষ্ট অথবা তিন বিশিষ্ট নামাজ আর বসলেন শেষ তাসাহতে কাদ্দামা রিজলাহুল ইউসরা তখন নিজের বাম পাকে এগিয়ে দিলেন আর দ্বিতীয় যে পার্টি সেটাকে কি করলেন দাঁড় করে দিলেন আর বসে গেলেন তার নিতম্বের ওপর মাক আদা মানে বসার স্থান মানে পাছা সহজ ভাষায় কাদা এক মানে হচ্ছে বসা আর যা দিয়ে বসে ওটা হচ্ছে মাকাত বসার স্থান মানে পাছা নিতম্ব হ্যাঁ। হ্যাঁ। দেখান চেষ্টা সহজে বসার এই যে কাদ্দামা বাড়িয়ে দিলেন ওই কাদ্দামা ওই কাদ্দামা বাড়িয়ে দাও বাড়িয়ে দেওয়ার অর্থ কার কাদ্দামা রিজলাহুল ইসরা বাম পাখি কি করে দিলেন বাড়িয়ে দিলেন ওই ভেতর দিয়ে ওইদিকে চলে গেছে না ডান দিকে দেখছেন না আচ্ছা ও নাসামাল ওখরা না এক পা দাঁড়িয়ে আছে ওইটা পা দাঁড়িয়ে আছে না ডান পা দাঁড়িয়ে আছে তাহলে বাম পাকে ঢুকিয়ে দিলেন দিয়ে ডান দিকে বের করে দিলেন হ্যাঁ আর কি করলেন ডান পাকে খাড়া করলেন না সবাই মানে খাড়া করা হ্যাঁ ও কাদ আলমা কাদার বসলেন নিতম্বের ওপর জমিনের ওপর নিতম্বটা রেখে দিতে হবে এর নাম হচ্ছে তাওয়ার রোগ করা ওয়ারেকুন মানে নিতম্ব আর তাওয়ার মানে নিতম্বে ও জমিনে লাগিয়ে বসা অন্য হাদিসে রয়েছে তাওয়ার রাখা হ্যাঁ মানে নিতম্বের উপরে বসলেন এটা পুরুষ নারী সবার জন্য পক্ষান্তরে আমাদের দেশের মজাবি নামাজ হচ্ছে যে মহিলারা প্রথম তাসা হোক আর দ্বিতীয় তাসাহদ মহিলারা কি করবে এই নিতম্বের উপর বসবে আর পুরুষরা হ্যাঁ, পুরুষদেরকে এই হাদিস মানেনি তারা বলছে যে প্রথম তাসাহত আর হোক আর দ্বিতীয় তাসাহত ওই আগের মতো করে বুঝতে হবে কেমন এফতেরাস করে হ্যাঁ বাম পাটা বিছে বাম পায়ের উপরে বসতে হবে এটা পুরুষের ধরন আর মহিলার ধরনটা হচ্ছে মহিলার ধরনটা দেখেন হ্যাঁ এইরকম সব সময় না ওরা শেষ তাসাহদের না ওদের আউ্বাল সানি সব একই রকম ভাগাভাগি করে নিয়েছে তোমরা এটা না মহিলারা আমরা পুরুষরা হাদিস থেকে নেব না যদি পার্থক্য থাকতো তো নবী করিম সাল্লাম কখনো অস্পষ্ট অসম্পূর্ণ কথা বলেননি আর বলবেন না কখনো না আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যাতে আমাদের কথা থেকে ভুল না বুঝে তো রসুল্লাহ সাল্লাহ এমন কথা অস্পষ্ট কথা বলেছেন যে ভুল বুঝে মানুষ মহিলা পুরুষের পার্থক্য আছে অথচ ক্লিয়ার বলে যাবেন না দিনে রাতে পাঁচবার করে আদায় করতে হয় মহিলাকে পুরুষকে আর কথাটা ক্লিয়ার করে যাবেন না যে সাল্লু আইহর রেজাল্ট পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো এই ইহান্নেসা তোমরা নামাজ পড়ো আমার স্ত্রীদের মতো একটা কথা বলতেন না নবী করিম সাল্লাম যদি শরীয়তে এই পার্থক্য থাকতো সুতরাং ভালো করে দিল খুলি আল্লাহর আস্তে হাদিস থেকে নামাজ নেন আপনার বিবির নামাজটা যাতে কবুল হয় আপনার মা বোনের নামাজটা যাতে কবুল হয় কারণ মানে আমেল আমালান আলী আমরনা কেউ যদি আমার আমল করে নামাজ কি বেনামাজি নয় আপনার স্ত্রী আপনার মা বোনেরা কিন্তু লাইসা আলিহ আমর না আমার তালিকা মোতাবেক হইল না ফারোয়া রদ্দুল সেটা প্রত্যাখ্যাত রিজেক্টেড আল্লাহ কবুল করবেন না মকবুল হবে না মরদুদ হয়ে যাবে সাবধান হয়ে যান আল্লাহর আস্তে এই জন্য দিল খুলেন আর আজকে যদি বিশ্বাস না হয় আর একটু পড়াশোনা করেন আর একটু গভীরে যান এখন হাদিস সহি হাদিস চর্চা করেন বখারি থেকে শুরু করে মুসলিমে দেখেন সহি নামাজ কি আছে রাসুল্লাহ নামাজ কি আছে ছয়টি প্রসিদ্ধ কিতাব বুখারি মুসলিম আবু মাজা এগুলোতে নারী পুরুষের নামাজের কোন পার্থক্য নেই আর আপনি জৈব জাল নিয়ে আসার পরে আগে আপনি আপনার কিবলা নির্ধারণ করেছেন কিবলাই নিয়ে তারপরে আপনি তার জন্য প্রমাণ পেশ করার চেষ্টা যুক্তি পেশ করবেন না মানে এইদিকে হবে আমাকে এইদিকে লাগছে হ্যাঁ? এটা চলবে না প্রথম কিবলা নির্ধারণ করলে হবে না প্রথম আপনাকে জানতে হবে তারপর কিবলা নির্ধারণ করতে হবে আগে না জেনে বললেন এইদিকে পশ্চিম না এইদিকে তাবা আছে বললে চলবে না ওই রকমই আগে থেকে সিদ্ধান্ত নিলেন নারী পুরুষের নামাজের পার্থক্য করব। তারপর দলিল খুঁজো এটা হচ্ছে মজারধারীদের তরিকা আর কোরআন হাদিসের অনসাধ্যের তরিকা হচ্ছে যে প্রথমে কোরআন হাদিস মানব তারপর দেখো মজাবের ফতুয়া যেই ফতুয়া কোরআন হাদিসের অনুকূলে সেটা নেব আর বাকিগুলোকে মাস সালামা তা ওইগুলোকে ছেড়ে দিতে বলেছেন আইম্মাই কেরামগুলো ছেড়ে দেব এই একটি হাদিস যাতে সংক্ষেপে নামাজের বেশ কিছু তরিকা বর্ণনা করা হয়েছে এর সাথে এখন আজকের যেটা আসল বিষয়বস্তু কারণ বাইরে থেকে অনেক ভাইরাই বোনেরা অনুরোধ করেছেন যে নামাজের শর্ত রুকুন আর ওয়াজিব এগুলি জানার জন্য তো এগুলি আলোচনা করি দিয়ে তারপরে বাকি হাদিসগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহগুলিতে আসলে যাতে নামাজের মধ্যে আরো যেসব বিষয়গুলি সবগুলি আসবে নামাজের অধিকাংশ বিষয় এখন আলোচনা আসেনি তাসাহুদ আসেনি দরুদ আসেনি সানা আসেনি কোন সানা পড়বেন যাই নামাজের দু আছে কি নাই এগুলি আসেনি সবগুলি আসবে ইনশাআল্লাহ তাহলে নামাজের শর্ত কয়টি নয়টি প্রথম শর্ত মুসলমান হওয়া যে কোনো এবাদত বন্দেগি করার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া ইসলাম প্রথম মুসলিম হইতে হবে আকিদাই এবাদতে আল্লাহর দিন কবুল নবীর অনুসরণ আল্লাহর আনুগত্যে রাসুলের আনুগত্যে আমি মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর দিনে কোরআন হাদিসে যা আসবে মান ইসলামকে যাতে নষ্ট না করেন মুসলিম জন্মসূত্রে আর ইসলামকে নষ্ট করেন শিরকুফুরি করে কেউ নাস্তিকতা দিয়ে নষ্ট করেছে কেউ নষ্ট করেছে কবর মাজারে সিজদা করে বালা মুসিবত আসলো ছেলে মেয়ে হয় না মাজারে চলে গেল খাসি দিয়ে আসলো একটা ছেলে হলে তোমরা এটা বাবার দান আমার আপসি বাবা দিয়েছে তাহলে তার মধ্যে ইসলাম নেই ইসলাম নষ্ট করেছে নিজের ইসলাম নিজে নষ্ট করেছে তো প্রথম ইসলাম আপনার মধ্যে থাকতে হবে তারপরে নামাজ কবুল হবে তারপর নামাজ শুদ্ধ হবে শিরকুফুরি অবস্থা একটা লোক নাস্তিক আল্লাহ পরকালে বিশ্বাস করে না কিন্তু দুনিয়ার কোনো যে কোনো যে হোক বা লোকজন সবাই নামাজ পড়ছে আমি একা কেন বাইরে বসে থাকি কারণ একটা অনুষ্ঠানে এসছি মুসলিমদের চলে ওতেই লেগে যায় মন্দিরও লাগলো মসজিদও লাগলো নামাজ কবুল হবে কারণ অন্তরে তার ইসলাম নেই আল্লাহ পরকাল ঠিক তেমনি শিরিককারী ইমান ভঙ্গ ইসলাম ভঙ্গকারী লোকের নামাজ এবাদত বন্দী কবুল হবে না আল্লাহ বলেছে লাইন আশরাক তালা তার নাম আলোক হে নবী তোমাকেও বলেছি তোমার পূর্বে সমস্ত নবীকে বলেছি তুমি যদি শির করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে তাহলে আমল কবুল হবে না যদি ইসলাম না থাকে কাফের সুতরাং কাফের নামাজ আল্লাহ কবুল করবেন না ওয়ালাউ আকাশের মুসলিম অমুসলিম জুমার দিনে অনেকে এই মার্কেট এরিয়াতে বেড়াতে চলে আসে কোম্পানি থেকে আসার পরে দেখলো বাইরে দাঁড়িয়ে থাকবো সাথী সঙ্গে সব মুসলিম মসজিদে ঢুকলো আমিও নামাজ পড়িনি হ্যাঁ হবে নামাজ রোজা কবুল হবে আজকে থেকে আট দশ বছর আগে আমাদের অনেক ভাইরা আছেন পুরাতন তারা হয়তো দেখেছেন চিটাগাঙ্গের একটা খ্রিস্টান ছেলে আসত শুধু আসতোই না ইসলাম সেন্টারের নিয়মিত আমার এখানে আলোচনায় বসত কিন্তু আল্লাহ ইমানের তফিক দেয়নি আল্লাহ পাকের ইচ্ছে নবীর ঘনিষ্ঠ থেকে নবীর চাচা আবু তালেব হেদায়ত হয়নি তাই না তো এই চিটাগাং এই লোকটি খ্রিস্টান আসতো জুমার দিনে রোজা রাখত রোজার অবস্থায় সকলে আলোচনা পরে খানা খেত ও খাবার খেত না একদিন জিজ্ঞেস করলাম কি ব্যাপার খানা সবাই খাচ্ছে আপনি খান আমি রোজাই আছি রোজার আগে তো ইসলামটা কবুল করতে হবে রোজা লাগতো আচ্ছা ছাত্রদেরকে এলাকা তো ক্যাম্প থেকে আসতো দাল্লার দিকে থাকতো ওখান থেকে আসতো উৎসাহিত করে মুসলিম ছেলেদেরকে বলতো যে সাইকের আলোচনা শুনতে আমি যাই তোমরা কেন যাও না নিয়ে আসতো আল্লাহ যেন হৃদায়ত করে যদি বেঁচে থাকে তো রোজা কবুল হবে কবুল হবে না ইসলামের শিক্ষা কবুল হবে কিছু পাবে আল্লাহর কাছে কিয়ামতে হবে না কিয়ামতে পাবে না তবে আল্লাহ মানুষের কর্ম নষ্ট করে না এই জন্য দুনিয়াতে কিছু দিয়ে দিবে একটু সুনাম এই যে সুনাম করলাম যে লোকটার এই গুণগুলি ভালো ছিল এটি আল্লাহ দিবে আর এরকম আরো কিছু দেবে সুস্থতা দেবে আরো কিছু দেবে রুজি রোজগার দেবে কিছু হ্যাঁ কিন্তু আখেরাতে আল্লাহ পাকের কাছে আমলের বদলা পাওয়ার জন্য ইসলাম শর্ত নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইসলাম দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ আল আকল আকল মানে হচ্ছে আকল মানে জ্ঞান বিবেক হ্যাঁ, বুদ্ধিমত্তা এটা যেন ঠিক থাকে এর বিপরীত যদি পাগল হয় পাগলের নামাজ কবুল হবে না কেন কবুল হবে না কারণ পাগলের কোন সংকল্প নিয়তি থাকে না পাগল যা করে অটোমেটিকলি করে যেমন রোগী যদি হাতে রোগ থাকে হাত কাঁপানি রোগ থাকে কি বলে এই রোগগুলোকে হ্যাঁ তো থরথর তো তরকারি কাঁপতে আছে ও কিন্তু টের পাচ্ছে না কাঁপতে আছে ঠিক না ইচ্ছা করে কিন্তু কাঁপাই না আমি ইচ্ছা করে কাঁপাচ্ছি এই থামাইলাম থেমে গেল হ্যাঁ ঠিক না কিন্তু যার রোগ আছে কাপার রোগ সে এমনিতে কাঁপছে ঠিক তেমনি পাগল যা কিছু করে এমনিতেই করে ও নিয়ত উদ্দেশ্য করে করে না আর আমলের জন্য নিয়ত শর্ত সুতরাং পাগলের কোন এবাদত বন্দী কবুল হবে না শুদ্ধ হবে না তার ফরজও নাই ফরজ কাফের ওপর এবাদত ফরজ কিন্তু এবাদতে প্রথম ইন্টার করতে হবে দাখিল হইতে হবে ইসলাম দিয়ে আগে নামাজে প্রবেশ করলে হবে না আল্লাহ পাক আমাদের দিন জিজ্ঞাসা করবে কাফেরকে যেন কালিমা শাহাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পরকালের প্রতি ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অন্যান্য পাপ জীবন তাও তারও শাস্তি পাবে জিজ্ঞাসা করা হবে কারণ তার জ্ঞান বিবেক বুদ্ধি ছিল তা দিয়ে বোঝার চেষ্টা করে যে এই লোকের যে পাগল তার তো জ্ঞান বিবেক বুদ্ধি কিছু নেই সেই জন্য আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাই করবে না দলিল নবী করিম সাল্লা প্রসিদ্ধ হাদিস আবু দাউদে রয়েছে রফিয়াল কালামান সালাসা তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাকের দায়িত্ব দেওয়া শরীয়তের দায়িত্বের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আল্লাহ উঠিয়ে নিয়েছে ওর নাকি গোনা লিখা হয় না ওর পাপ অন্যায় কিছু লিখা হয় না আনেন নাইমে ঘুমন্ত ব্যক্তি হাত্তায় যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ঘুমের অবস্থা যদি কুফুরি কথা বলে আল্লাহ ধরবে ঘুমের অবস্থা অনেকে কথা বলে শুনেছেন না শুনুন কখন আমার বাচ্চাদের রুমে যখন ঢুকি রাত্রে হয়তো বেশি রাত্রে যখন ওরা ঘুমিয়ে আছে দেখি দিনে যা কথা বলেছে মাদ্রাসা আরবিতে কথা বলছে আরবিতে শুনতে পায় আর আরবিতে কথা বলছে ধরবে না ভালো মন্দ ঘুমের অবস্থা কি বললো না বললো আর কি করলো না করলো আল্লাহ যতক্ষণ জেগে না যাবে হ্যাঁ জেগে যাওয়ার পরে হ্যাঁ। মানে ঘুমের অবস্থায় কাপড় খুলে গেছে তাহলে ধরবে যে তুই উলঙ্গ কেন অনেকের হয় কিন্তু আর ভালো করে শুনে রাখেন যেসব যুবকদের যেসব লোকদের হয় তাদেরকে বলছি যে লুঙ্গি লুঙ্গি পরে শুনে লুঙ্গি বেঁধে রাখেন আর না হলে প্যান্ট পরেন পায়জামা পরেন ঠিক আছে মাদ্রাসায় আমরা মাদ্রাসার হোস্টেলে আহ বারো তেরো বছর থেকে থাকতে লেগেছি বয়সে তেরো বছর বয়সে মাদ্রাসা হোস্টেলে তখন প্রথম আমরা কে বেঁধে শুইতাম এদিকে শুধু বানা নাই নিচের দিকে বলতাম ঘিরে দিয়ে যাতে ওপরে না উঠে যাওয়ার মতো টান দেওয়া থাকে হাঁটুর উপরে না উঠতে পারে আপনার কিছু দায়িত্ব আছে ঘুমের আগে করে রাখেন কাপড় কোথায় খোঁজ রাখেন না গলাতে বান লুঙ্গি দেশের গলাতে হয় না হয় না লাতের তলায় কম্বলের তলায় তো হয় অনেকেরই হয় হ্যাঁ। আপনি একা আছেন আলাদা কথা হ্যাঁ আপনার স্ত্রী আছে আলাদা কথা কিন্তু আরো লোকজন আশেপাশে রুমে থাকে আর আমি গলাতে লুঙ্গি উড়িয়ে বসে আছেন ব্যাচেলার রুমে কখনো যাইজ না বা আপনার রুমে কেউ ঢুকে যাই হোক কি বলছিলাম ঘুমের অবস্থা আল্লাহ ধরবেন না যতক্ষণ না জাগবেন জাগতেই তাড়াতাড়ি করে আপনি দেখছেন যে কাপড় উঠে গেছে তাড়াতাড়ি করে ঢাকেন আপনি কান খুলে গেছে ঢাকেন আনিম নাইম হাত্তায় আসতে আর কে হ্যাঁ ও আনিস আর নাবালক ছেলেকে আল্লাহ ধরবেন না যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে নাবালক অবস্থায় যদি কোন ভুল ভ্রান্তি করে অন্যায় কথা বলে তো আল্লাহ ধরবেন না তবে বাপমা বাপমা যদি জানতে পারে যে আমার নাবালক ছেলে ভুল করছে অন্যায় করছে আর শাসন না করে বাপ মা কাল্লা ধরবেন কারণ বাপ মায়ের দায়িত্ব হচ্ছে নাবালককে ইসলামিক তরবিয়ত দেওয়া পেটে যেমন খেতে দেবেন তার আগে দেবেন আপনি দিনই তরবিয়ত দেবেন বাপ মাকে ধরবে যদি জানতে পারে আর না সেটা দেখলেন যে আমার ছেলে বেয়াদবি করলো আমার ছেলে অন্যায় কথা বললো সাথে সাথে শাসন করতে হবে হ্যাঁ এসে থেকে গেল দিল আপনার স্ত্রীকে একটা লাত আপনার ছেলে করে না অনেক ছেলেরা পাঁচ বছর সাত বছর দিল আপনার স্ত্রী আপনার সামনে লাত আর আদরে আপনার স্ত্রী বেকুব <laughs> আর আপনি তরিকা না আদব শিখাইতে হবে না ফরজ এটা এরকম অনেক ভুলি ছোট ছেলেরা করে থাকে তাহলে সংশোধন করা বাহমায় তাই আর কি বললাম হ্যাঁ ওয়ানিল ওয়ানিল মজনুনে আর পাগল লোক হাত্তা ইউফিকা যতক্ষণ পর্যন্ত তার পাগল আমি দূর না হবে হ্যাঁ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হবে হ্যাঁ এখন বুঝতে পারছে নামাজ কি জিনিস হ্যাঁ খাবার বাপ মা জানতে পারছে চিনতে পারছে তাহলে নামাজ পড়া তৃতীয় শর্ত হচ্ছে তামিজ তামিজ মানে হচ্ছে তামিজ মানে হচ্ছে ভালো মন্দের পার্থক্য করা এটা নামাজ এটা নামাজ নয় এটা পাক না পাক মসজিদ এটা বাড়ি নয় যে মসজিদে পায়খানা করতে বসে যাবো পেশাব করতে বসে যাবো এটা বুঝা যতক্ষণ এটা না বুঝবে ততক্ষণ নামাজ শুদ্ধি হবে হ্যাঁ এই জন্য নবী সাল্লা সাত বছরের পূর্বে ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার হুকুম দিতে বলেন তিন বছরের ছেলে চার বছরের ছেলে আর মসজিদে নিয়ে চললেন আর গিয়ে মসজিদের এই দিক থেকে ওই দিক ফুটবল খেলে বেড়াচ্ছে ছোটল আপনার কাছ থেকে ওইদিকে আপনার বাচ্চার স্বভাব এরকম চঞ্চলের স্বভাব যে শান্ত বসে থাকবে তাও নয় না নিয়ে যাওয়া যায় না মসজিদে এরকম বাচ্চা বাচ্চার ক্ষেত্রে তাহলে আমাদের দেশে এক ধরনের ভুল আছে যে বাচ্চা সাত বছর আট বছর হয়ে গেছে তারপর কাতারে ঢুকতে দিবে না পিছনে দাঁড়া বা পিছনে এটাও বিদাতিদের কাজ এটা ভুল এটা ভুল যেমন এটাও ভুল যে তিন বছর চার বছর বাচ্চা আর ধৈর্যও রাখতে পারবেন না ছেলে বাচ্চা আপনি জামা শুরু করলে এই দিক থেকে দিল ওই দিকে কারো টুপি টেনে নিয়ে হাঁটলো আরো কত কি করে শেষদার অবস্থায় কার কিসে হাত দিচ্ছে তাহলে আপনি আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন না জাইজুল্লাহ নবী সাল সাত বছর পর্যন্ত নিয়ে যেতে বলেননি তবে যদি দেখেন সাত বছর আগে নেওয়া যেতে পারে অনেক কলমার বলেছেন পাঁচ বছরে আপনার ছেলে চালাক চতুর নামাজ বুঝে গেছে পেশাব পায়খানা পাক না পাক বুঝে গেছে কখনো পেশাব পায়খানা মসজিদে করবে না হ্যাঁ তাহলে শিক্ষার জন্য আর শান্ত আপনার পাশে যেখানে বসাবেন বসে থাকবে নামাজ পড়ে অথবা বসে থাকবে তাহলে নিতে পারেন রসুল্লাহ সাল্লামের এক সাহাবি মাহমুদ রাজি আল্লাহ তালানম মাহমুদ বিন রবি তিনি বর্ণনা করছেন যে আমি নবী সাল্লাম আমার চেহারায় কুলি করেছিলেন আমার মনে আছে অকুন্ত ইবন খামসেনিন তখন আমার বয়স পাঁচ বছর ছিল পাঁচ বছর রসুল্লাহাম কুলি করে বা উজু করে রসিকতা করে তার চেহারাতে কুলি করেছিলেন পানি ছিটিয়েছিলেন ওটা তার মনে আছে এই হাদিস থেকে অলামাইকেরা মহাদিসরা ফকাহারা ইস্তেদলাল করেছেন দলিল পেশ করেছেন যে পাঁচ বছরের ছেলে যদি কোনো কিছু বর্ণনা করে ধর্মের ক্ষেত্রে কবুল করা যায় ওই সাহাবির এই হাদিস কবুল করলেন না করলেন না নাবালক বলে উড়িয়ে তো দিলেন না তাহলে কেউ যদি কোনো বড় মানুষ রসিকতা করে যদি ছোটদের আদর করতে গিয়ে পানি কুলি করে তাহলে জায়েজ এই মাসলা জানলাম পাঁচ বছরের ছেলের হাদিস থেকে পাঁচ বছরের ছেলের বর্ণিত হাদিস থেকে বোঝা গেছে তাহলে পাঁচ বছর তিন বছর চার বছর ছেলে অনেক সে বুঝে না দুই বছর আড়াই বছর তিন বছরের ছেলে পেশা পেখানা বুঝে না মসজিদ বুঝে না কিন্তু পাঁচ বছর ছেলে অনেক সময় বুঝতে পারে তারপরেও বলবো যে প্রয়োজন নেই আপনি সাত বছরে নিয়ে যান কারণ সরুল্লাহাম বলেছেন মোর আউল্লাহ ইসলাতে ইজাবাল্লাহ ওসাব আসেনিন অহম আবনা ওসাব এসেনিন দুই রকম করে হাদিস রয়েছে তাহলে যেন বুঝতে পারে ভালো মন্দর জ্ঞান আছে তার চার নম্বর শর্ত হচ্ছে রাফুল হাদাস নাপাকি দূর করা বড় নাপাকি থাকলে গোসুল করে নেওয়া আর যদি ছোট নাপাকি থাকে উজু না থাকে তাহলে উজু রাফুল হাদাস তাহারাত হাদাস একবার হাদাস আসলে উজুটা দূর করা আচ্ছা পাঁচ নম্বর শর্ত হচ্ছে শরীরে শরীরে গায়ে অথবা কাপড়ে অথবা নামাজের স্থানে নামাজের স্থান যাই নামাজেই হোক অথবা মাটিতে হোক যদি দেখেন যে কোনো নাপাকি আছে দেখতে পাচ্ছে পেশা পায়খানা লেগে আছে নাজাসাত দূর করা নাপাকি দূর করতে হবে নিজের কাপড় থেকে আর কি বললাম নিজের দেহ থেকে আর যেই জায়গায় নামাজ পড়ছে নামাজের জায়গা থেকে ছয় নম্বর শর্ত হচ্ছে লজ্জা স্থান আবৃত করা শত্রুল আওড়া নামাজের জন্য শর্ত হচ্ছে লজ্জা স্থান ঢাকা লজ্জা স্থান পুরুষের কতটুকু নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হাঁটুর ওপরে নামাজে কাপড় উঠবে না হাঁটু ঢাকা থাকবে হাঁটু সহ আর নাভের নিচে নামবে না হ্যাঁ কিছু লোকের আছে নাভের নিচে কাপড় নেমে যায় পেট বড় হ্যাঁ, সাবধান শক্ত করে বাঁধে আজকালকার জেন্টস প্যান্ট ওয়ালাদেরকে বিশেষ করে বলছি যখন রুকুয়েতে যায় এই দিকে টান দিতে দিতে একেবারে পেছন দিকে নাভির অনেক নিচে চলে গেছে নাভি এখানে তাহলে নাভির বরাবর হচ্ছে এই জায়গায় আর নেমে সুহান আল্লাহ ওই যে দুই নিতম্বের জোর আছে ওই পর্যন্ত পৌঁছে যায় যে ফাটলের জায়গা পর্যন্ত পৌঁছে যায় তাহলে এইভাবে নামাজ পড়া যায় এইদিকে শার্ট এত মানে শর্ট শার্ট পড়ছে জামা যে ওপর দিকে উঠে যাচ্ছে আর এদিকে প্যান্টটা টান দিচ্ছে নিচের দিকে মাঝখানে ফাঁক হয়ে গেল কিছুই নেই গেঞ্জি উঠে গেছে তা ঢাকা নেই ওই জায়গাটুকু নামাজ ফাঁসে হয়ে যাবে এই অবস্থায় নামাজ হবে না অনেক লোককে দেখবেন তাহলে তাদের নামাজ হয় না জামা উপর দিকে উঠে গেছে আর প্যান্ট নিচের দিকে নেমে গেছে মধ্যখানে ফাঁক হয়ে গেছে চামড়া দেখা যাচ্ছে আর সেটা নাভের নিচের স্থান পেছন দিক থেকে তাহলে নামাজ হবে না নামাজের জন্য লজ্জা স্থান আবৃত করা উজুর জন্য শর্ত হইল উজুর জন্য না নামাজের নামাজ তাহলে নামাজের আগে হাঁটু পর্যন্ত ঢাকলে হবে আচ্ছা কাঁধও ঢাকতে হবে তার সাথে নামাজের জন্য কারণ নবী সাল বলেছেন সৈবখারি কাদিস রয়েছে যে লাইসাল্লি আহাদ কুফি সৌবিল ওয়াহেদ কোন মানুষ যেন একটা কাপড়ে নামাজ না পড়ে এমন একটা কাপড় যাতে কাঁধের ওপর কিছু নেই হ্যাঁ এক কাপড়ে যদি নামাজ পড়েন তো এখান থেকে বেঁধে নেন আর নিচে হাঁটু পর্যন্ত ঢেকে নেন অসুবিধা নেই এক কাপড়ে নামাজ পড়েন গরিবী আমলে একটা কাপড় এরকম ছিল সাহবাইকার আমলে এইভাবে নামাজ পড়তেন ছোট বাচ্চাদের যেমন আমাদের আমরা ছোট ছিলাম চাদর ও চাদর বেঁধে দেওয়া হয় তখনকার যুগে সোয়েটার আর জ্যাকেট ছিল না এখানে বেঁধে দেওয়া হয়তো এইখান পর্যন্ত ঢাকা শীতের দিনে তো এক কাপড়ও হইতে পারে কিন্তু এইভাবে ঢাকতে হবে এটা কি জন্য বললাম কারণ আমাদের দেশের মানুষরা কোন কোন মানুষকে দেখে যে তোপটাকে জুব্বাটাকে উল্টে নিয়েছে উল্টে নিয়ে উজু করছে তখন হাঁটুর উপরে কাপড় উঠে আছে দেখো দেখো দেখো দেখো হাঁটুর উপরে কাপড় উঠে আছে আর উজু করছে আর উজু হবে বলে যে বলছে সে মূর্খ যে হাঁটুর উপরে উঠিয়ে উজু করছে তার চাইতে বড় মূর্খ হাঁটুর উপরে কাপড় উঠালে বড় হারাম করল না লজ্জা স্থান দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সাউ আতাই সামনে এবং পাছা যেটা একবারে আওরাতে গলিদা সামনের দিকে লজ্জা স্থান আপনার হাফ প্যান্টের জায়গাটুকু কথা বুঝতে পেরেছেন সাওয়াতেই মানে সামনের দিকে এবং পেছন দিকে একেবারে পেশা পায়খানার স্থান আরো সহ ক্লিয়ার ভাষায় এইটা এক ঢাকা একেবারে ফরজ আর রানের কিছু অংশ কখনো কখনো খোলা যায় যাচ্ছে না নাই আস্তে করে বলছেন নবী করিম সাল্লাম বসেছিলেন একটু রান খুলে আর আও পাকা ঢুকলেন হাদিস মনে আছে কারো কোন বান্দা জানা থাকলে বলবেন যে আছে হ্যাঁ, আছে জানা আছে খোলাই থাকলো ওমার ঢুকলেন খোলাই থাকলো উসমান যখন ঢুকলেন তখন লজ্জা ঢেকে ফেলেন কারণ উসমান এত লজ্জাশীল নাজুক মানুষ ছিলেন যে যদি একটু রান করলা থাকে হাঁটো খোলা আছে টান দিবা বসবে লজ্জাতে অনেকে আছেন এরকম অনেকে এত মানে নাজুক লোক আছেন যদি দেখেন যে সে মাথায় টুপি টুপি না এখন হয়তো কাপড় বদলাচ্ছে টান দিবে দিবে না কিন্তু অনেকে আছে যে না অসুবিধা নেই ঠিক না এর মানে কি আবাকারের সামনে যেটা জায়জ হলো উমারের সামনে যেটা জায়জ হলো শরীয়তে জায়জ কিনা না ফরজ তাহলে বোঝা গেল যে রানের কিছু অংশ পর্যন্ত খুললে কোনো দোষ নেই যদিও ঢাকাটাই ভালো ঢাকায় উচিত ওটাও লজ্জা স্থানের একটা অংশ কিন্তু ওই রকম ফরজ না যেমন পেশাব পায়খানার স্থান ঢাকা ফরজ আমাদের দেশের চাষিরা আপনারা কি বলেন কাপড় যে লুঙ্গি কে নেংটি এখানে বাঁধে ঘোষণা ঢুকায় হ্যাঁ, কাঁচা বাঁধা তাহলে তো খুব বড় হারাম কাজ করে না একবার কবিরা গুণা করে তার শরীর বুঝতে হবে না বলবো না করতে বলছে না যে এরকম করুক তারপরে আমাদের দেশে যখন মেঘ বৃষ্টি হয় কাদাতে হাঁটে তখন লুঙ্গিটাকে উল্টে এখানে বাঁধে না তখন আপনার রান উঠে ওঠা কিছু যায় না কিন্তু যদি কোন আরবি যদি জুব্বাটাকে উল্টে যদি উজু করে আর মহা অপরাধ করে দিল আল্লাহ নিজের দোষ কোথায় গেল নিজেদের দোষগুলো কোথায় গেল তো কথা হচ্ছে যে লজ্জা স্থান মানে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা নামাজের জন্য শর্ত এটা উজুর জন্য শর্ত নয় তাহলে উজুর জন্য গায়ে কাপড় থাকার কোন শর্ত নেই কেউ যদি বলে যে উজুর সময় গায়ে কাপড় থাকতে হবে তো গোসলের সময় গায়ে কাপড় থাকতে হবে গোসল যদি শরীর থেকে কাপড় দূর করে জায়েজ হয় উলঙ্গ অবস্থায় জায়েজ হয় তো উজুও জায়েজ সেটা দেখেন ভালো করে কারণ অজুও তাহারাত গোসল তাহারাত গোসল বড় পবিত্রতা অজু হচ্ছে ছোট পবিত্রতা বুঝছেন আমার কথা না বুঝছেন না হ্যাঁ কারণ এখন মগজের ধুলে হচ্ছে ভুলগুলি দূর হচ্ছে সুতরাং একটু ঘষা দেওয়া দরকার আছে হ্যাঁ ময়লা আবর্জনা পড়ে আছে তো ওটার জন্য একটু হ্যাঁ বেশি ঘষা দিতে হচ্ছে এজন্য বলছি যে বুঝছেন কিনা নাকি আশ্চর্য হচ্ছেন যে কি রে শুনছি রে হ্যাঁ কি আশ্চর্য কথা শুনছি না কোরআনে মহাদিসের কথা শর্ত যখন নামাজের জন্য তাহলে বোঝা গেল তার আগে উজুর জন্য শর্ত নয় লজ্জা স্থান ঢাকা সাত নম্বর শর্ত হচ্ছে রক্ত প্রবেশ করা নামাজের রক্ত না হলে নামাজ পড়া যাবে না সকাল দশটায় জোহর পড়ে বসে আছেন চলবে না হ্যাঁ? মাগরে পড়ে বসে আছেন আগে হ্যাঁ, হবে না সফরে কিছু জমা করা মশলা আছে মাগরে বসে একসাথে জমা করা যেতে পারে আর জোহর আসর জমা করা যেতে পারে ফজরকে ওরা তিনটে পড়ে নিলেন আগে হ্যাঁ, শুভ সাদিকের আগে চলবে চলবে না সময় হওয়া আট নম্বর শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া কিবলামুখী নামাজ পড়তে হবে নয় নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা নামাজে দাঁড়াবার আগে নিয়ত কি করা বললাম নিয়ত পড়া নাই নিয়ত করা হচ্ছে শর্ত মানে ফরজ শর্তগুলি হচ্ছে ফরজ আর নিয়ত পড়া হচ্ছে শরীয়ত বিরোধী সন্ন্যত বিরোধী আর সন্ন্যত বিরোধীর নাম হচ্ছে বিধাত নবী শাসন কখনো করেনি কোন সাহাবি এই নিয়ত পড়া কাজ করে নামাই তো পড়েননি গত সপ্তাহে নিয়ত সম্পর্কে যথেষ্ট বলেছিল সেজন্য আর ফিরাচ্ছেন এই নয়টি হচ্ছে শর্ত চোদ্দটি হচ্ছে নামাজের রুকুন প্রথম রুকুন হচ্ছে কেয়াম নামাজে দাঁড়ানো যে কেয়াম মাল কুদরা যদি কেউ দাঁড়াতে পারে সক্ষম তাহলে তার জন্য বসে ফরজ নামাজ পড়া যায় না শুনে রাখে বসে কোন নামাজ যায় নাই ফরজ নামাজ পড়া যায় নাই সন্ন্যত নফল নামাজ পড়া বসে জায়েজ আছে যদিও দাঁড়িয়ে পড়তে পারে বসে যায় তাজুদ বসে পড়তে পারেন সনাত বসে পড়তে পারেন কিন্তু নেকি ফিফটি পার্সেন্ট পাবেন অর্ধেক পাবেন দুই ডাকাত পরে এক ডাকাতের নেকি পাবেন চার পরে দুইয়ের নেকি পাবেন চান নাকি এরকম চান তাহলে কেন বসে বসে খোঁড়ার মতো বসে বসে কেন এসা পরে ওই নকল পড়া কফিলের ডিউটি করে কি বলছে অভার টাইম না করে অভার টাইম লিখানো অনেকে আর যদি আট ঘন্টা ডিউটি করে আপনাকে বলা হয় আট ঘন্টা ডিউটি করলে কিন্তু চার ঘন্টার আপনাকে বা ছয় ঘন্টার দিব আপনাকে নেবেন পয়সার ক্ষেত্রে রাজি হন না আর নামাজের ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ অত নেকির দরকার নেই অত নেকি আমার লাগবে না সুতরাং তোর নফল পড়বো দুই পড়বো একের নেকি নেব তাই না এটাই তো বুঝা কেন পড়বেন এরকম নবী নামাজের পরে তার নামাজের বসে লোকের মতো বসে নফল সংশোধন হ্যাঁ নবী পড়েছেন দীর্ঘ লম্বা তাহাজুদের পরে তাহাজুদের পরে বেতর পরে দুই টাকা বসে নামাজ পড়েছেন সুতরাং তাহাজুদ গুজার মানুষের জন্য যায় যারা তাহাজুদ পড়ছেন তাহাজুদ পড়ে ক্লান্ত হয়ে গেছেন মনে করছেন যে বসেই বেতরের পরে দুই টাকা পড়ি যায় কিন্তু এসা পরে শুরু করেছেন মসজিদে বসে বসে খোড়া লোকের মতো এটা সন্ন্যতের খেলাফ আছে আর অর্ধেক নাকি পাবেন নেকির ক্ষেত্রে অনিহা প্রয়োজন নেই অর্থ করবো কি নাকি দুই নম্বর রোকন হচ্ছে আল্লাহাক দাঁড়াতে বলেছে প্রত্যেকটা দলিল বলি তো লম্বা হয়ে যাবে কোমলিল্লাহ কানিতিন আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও তাহলে কেয়াম নবী সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন আর যখন সক্ষম থেকেছেন অসুস্থ না হলে আর আল্লাহ পাক কেয়াম করতে বলেছেন দ্বিতীয় রুকন হচ্ছে তুল এহরাম তকবির তাহরিমা তকবিরে তাহরিমা বা তুল এহরাম যেটা নামাজের প্রথমের তকবির আল্লাহ আকবর এটা হচ্ছে রুকন দ্বিতীয় রুকন নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ও নামাজের তাহরিমা হচ্ছে কথা হারাম দুনিয়ার আল্লাহ আল্লাহ আকবর হচ্ছে নামাজের রুকন আল্লাহ আকবর দিয়ে শুরু করতে হবে গত সপ্তাহ বলেছি আল্লাহ অন্য কোন গুণবাচক বা গণগান পেশ করে নামাজ শুরু করা যায় নয় হবে না নামাজ যেমন অন্য ফেকার কিতাবে রয়েছে ভুল কথা তৃতীয় রুকন হচ্ছে সুরা ফাতেহা পড়া সুরা ফাতেহা পড়া নামাজের রুকন ফরজ আর এটা এমামের জন্য ফরজ একাকি নামাজের জন্য ফরজ মুক্তাদির জন্য ফরজ বিশেষ করে যেই নামাজে শোনেন না ইমামটা হ্যাঁ? নামাজ অথবা দূরে আছে এমাম থেকে মাইকের তো নামাজ এখানে না হয় দেখছেন দেশে তার মাইকে হয় না দ্বিতীয় তৃতীয় কাতার থাকলে এমামের আওয়াজ শুনতে পায় না যদিও মাগরে বেশা নামাজ ফজর নামাজ আছে তাহলে তখন শোনে না কি কি শুনছে আল্লাহ শুনতে না বলেছেন যে যুক্তি তারা পেশ করে সুরা ফাতে কেন পড়বো না শুনবো কোথায় শুনছেন আপনি তাহলে জোহরে পড়েন আসরে পড়েন কত রাখার নামাজে পড়বেন হ্যাঁ সতেরোর মধ্যে এগারোতে তো পড়তেই হচ্ছে আর বাকি যে ছয় রাকাত আছে এই ছয় রাকাত যদি একটু দূরে থাকে নেমামের আওয়াজ আসছে না সেখানেও না পড়ে নামাজ হচ্ছে না ভালো করে শুনে রাখেন বাকি ছয় রাকাতে মাগরেবের দুই আর এশার দুই আর ফজরের দুই এই দুই তিন দুগুণে ছয় এই ছয় রাকাত যখন জোরে ইমাম কেরাত করছে আর শুনছেন আর পড়ার সময় পাচ্ছেন না অথবা এই ক্ষেত্রে বড় যেহেতু ইখতলাফ জটিল আর দুই দিকে দলিল আঠারো উনিশ বিশ হ্যাঁ তার মানে এদের দলিল কম মজবুত নয় আর এদেরও মজবুত নয় এই ক্ষেত্রে একদিকে দুর্বল আর একদিকে সবল এরকম নয় দাঁড়িপাল্লা এরকম নয় দাঁড়িপাল্লা এরকম আছে কথা বুঝতে পারছেন এই জন্য এই ক্ষেত্রে নামাজ হবে না আমরা বলছি না কিছু আমরা বলছেন নামাজ হবে না এই ক্ষেত্রে এমন বুখারি যেমন বলছেন এমন সাফি বলছেন তারা বলছেন নামাজ হবে না কিন্তু এমন আহমদ বিন হাম্বাল তারপরে বহু সাহাবাই কেরাম তার আগে তারপরে আপনার ইমাবিন তেমিয়া ইবনুল কাইম শেখ ইবিন বাজ গবেষক রয়েছেন যারা গবেষক যারা কোন গোড়া আলেম ছিলেন না তারা কোন মোকাল্লেদ অন্ধ কোরআন হাদিস ছেড়ে অন্ধকার মোকাল্লেদ ছিলেন না তা তাদের ফতুয়া হচ্ছে যে যখন শুনছে শুনে নেওয়াই যথেষ্ট কিন্তু যখন শোনে না খবরদার জোহরে চুপ করে বসে থাকবেন না আসরে চুপ করে বসে থাকবেন না মাগরেবে তৃতীয় রাখাতে এসার তৃতীয় চতুর্থ রাখাতে চুপ করে যদি দাঁড়িয়ে থাকেন নামের পেছনে নামাজ হবে না কারণ নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাহ কিতাব যে ব্যক্তি সুরা ফাতে পড়ে তার নামাজ হয় না শুনলেও না পড়লো না শুনলে না হয় পড়ার বিকল্প হয়তো আল্লাহ আলম তবে কারো মনে যদি এর উপর তৃপ্তি না হয় তাহলে সেই ব্যক্তি যেমন ইমাম সাফি ইমাম বুখারির তাদের মনে তৃপ্তি হয়নি তাদের ফতুয়া সেটা আপনি পড়েন আপনি পড়েন আপনার মত সেটা তাদেরও দলিল রয়েছে আল্লাহ আলম তাহলে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়া কি রোকন ফরজ চার নম্বর রোকন হচ্ছে রুকু রুকু করা রুকু যদি কেউ না করে রুকু না পায় তো নামাজ হবে না আচ্ছা বাইরে থেকে যারা আসে সুরা ফাতেহা পেল না তো একটা রুকুন তো ছুটে গেল তো ওদের নামাজ রুকু পেলে রাখা পেয়ে যায় যে ফতুয়াটা আছে এই ফতুয়ার ভিত্তি তাহলে একটা রুকুন ছুটলো তারপর নামাজ পেয়ে যাওয়া বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে তাতে দুটো রুকুন ছুটে না কেয়াম রুকুটাও এক ধরনের দাঁড়ানো সুতরাং কেয়াম পেয়ে গেছে যদি সোজা ক্যাম্প পায়নি কিন্তু রুকুর ক্যাম্পটা পেয়েছে তাহলে কিয়াম ওটা দিয়ে আদায় হয়েছে আমরা বলছেন আর বাকি সুরাফাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে বাইরে থেকে আসা লোকের জন্য আল্লাহ পাক ছাড় রেখেছেন ডিসকাউন্ট এটাই হচ্ছে বেশি ঠিক তবে আর দল বলছে যে না রুকু ফেলে রাখাত হবে না কিন্তু আনহর যে একটা লোক দৌড় দিয়ে এসে রুকুতে লেগেছিল কাতারে আসার আগে ওই লোককে নামাজ পুনরায় পড়তে বলেননি রাকাত দোহরাতে বলেননি বরং তাকে বললেন যে আগামীতে এইরকম কাতারের বাইরে থেকে তুমি রুকু করে আসিও না যদিও রুকু করলে রাখাত না হইতো তার নবী ক্লিয়ার বলতেন যে এটা ফায়দাই কি তুমি রুকুতে লাগলে তো কোনো ফায়দা নেই কারণ তোমার কেরাত ছুটে গেছে দাঁড়ানো ছুটে গেছে সুতরাং আমার এই তো রাকাতই হবে না তো এরকম কাজ কেন করো এ কথা বলতেন বলেননি নবী জাদাকাল্লাহ হিসানওয়ালা তাও ভালো করে শুনে রাখেন কারণ এগুলি বড় বড় আলেমদের ইখতলাফ জন্য দলিল শুনে রাখা ভালো আমার দলিল অবশ্য নামাজের পদ্ধতি দলিল নামাজের পদ্ধতি ওগুলোতে বিস্তারিত আলোচনা আছে রেফারেন্স সহ এতে সংক্ষেপে একটু বলি আল্লাহ রুকু করতে বলেছে তাহলে রুকুর কথা রয়েছে পাঁচ নম্বর হচ্ছে রুকু থেকে উঠা রুকু থেকে উঠে দাঁড়ানো হ্যাঁ, কেয়ামিনা রুকু এটাও রুকুন সুতরাং রুকু থেকে উঠে কেউ যদি না দাঁড়ায় রুকু থেকে উঠে আবার সেজদা চলে গেল সামান্য উঠে তাহলে সেই ব্যক্তি এই রুকুন ছেড়ে দিল নামাজ হবে না কারণ নবিস হাদিস আছে হাত্তা তা দিলা কায়মান রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে হাদিসগুলি এতে এসেছে আর আসবে গত সপ্তাহের হাদিসটাতে এই বিষয়টা ছিল ছয় নম্বর রুকন হচ্ছে এতে দাল শুধু রুকু থেকে উঠা যথেষ্ট নয় উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে এতে দাল বরাবর হয়ে সোজা হয়ে দাঁড়াইতে হবে এরকম নয় রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে সাত নম্বর রুকন হচ্ছে সাতটি অঙ্গের ওপর চেষ্টা করা সাতটি অঙ্গ কি কি দুই হাত দুই পা আর মাথা মাথা আর মাথার সাথে কপাল হ্যাঁ নাকের সাথে কপাল জি হ্যাঁ কপাল আর জি নাক দুটো লাগিয়ে নামাজ পড়তে হবে এটা হচ্ছে আল আনফ আমাকে বলা হয়েছে সাতটি হাড্ডির ওপর সিজদা করার জন্য সাতটি হাড় হাড্ডির ওপর সেজদা করতে বলা হয়েছে নবী সাল্লাহাম সেই জন্য এটা রোকন আট নম্বর রোকন হচ্ছে সেজদা থেকে উঠে থেকে উঠা উঠা উঠতে হবে এবং সোজায় উঠতে হবে বসতে হবে নয় নম্বর রোকন হচ্ছে আল জালসা বাইনা সাজদার না দুই সেজদার মাঝখানে বসা শুধু উঠে গেলে হবে না উঠলেন আর একটু উঠে আবার সেজদায় চলে গেলে আর এক সেজদায় না উঠে সোজায় বসতে হবে আর এটা হচ্ছে রুকন আল জালসা বাইনা সাজদার না দশ নম্বর রুকন হচ্ছে যতগুলি নামাজের মধ্যে রুকন আছে ফরজ সেগুলিতে প্রশান্তি করা ইতমিনানের সাথে ধীর স্তরে তার সাথে আদায় করা তাড়াহড়া না করা জলদি না করা নবী সাল্লামের হাদিস গত সপ্তাহে যেটা হাত তাত মাইন না আলসান হাত তাত তাতাত মাইন্না রাকেয়ান ইতমিনানের সাথে করো ইতমিনানের সাথে করো এই তাত মাইন না শব্দ ব্যবহার হয়েছে এগারো নম্বর রোকন হচ্ছে নামাজের শেষ তাসাহুদ যেই নামাজে দুই তাসাহুদ আছে শেষ তাসাহুদ মাগরেবের শেষ তাসাহুদ এশার শেষ তাসাহুদ ফজর শেষ সব নামাজের শেষ তাসাহুদ এটা হচ্ছে রোকন তাসাহুদ না পড়ে কেউ যদি নামাজ শেষ করে নাই তার নামাজ হবে না হানাফি মজহর ফতোয়া তাসাহুদ তাদের কাছে ফরজ রুকুন নাই তাসাহুদ তাদের কাছে ওয়াজেব ছুটলে নামাজ হয়ে যাবে তাদের কাছে কি তাসাহদের সমান বসলি হবে মেঘদার উত্তাস জলুস মেঘদার উত্তাসাহ তাসাহদের সমান বসে যদি উজিকির আজগারও করে সুমান আলহামদুলিল্লাহ করে তবু তাদের কাছে নামাজ হয়ে যাবে তেরো নম্বর রোকন হচ্ছে হ্যাঁ, বারো নম্বর না বারো নম্বর রোকন হচ্ছে তাসাহদের জন্য বসা একটা হচ্ছে তাসাহদের বৈঠক আর একটা হচ্ছে তাসাহদ পড়া দুটো হ্যাঁ এগারো নম্বর যেটা বললাম সেটা হচ্ছে তাসাহদ পড়া আত্মাহাত পড়া আত্মাহাত পড়া ওয়াজ নয় ওরা বলছে যে আত্মাহাত পড়তে হবে না একটা আর আরেকটা হচ্ছে তাসাহতের জন্য বসা সুতরাং তাসাহতের জন্য না বসে কেউ যদি দাঁড়িয়ে তাসাহত পড়ে বসা এই জন্য রুকুন যে দাঁড়িয়ে যদি কেউ তাসাহত পড়ে নামাজ হবে না তেরো নম্বর রুকন হচ্ছে নবী সাল্লা সাল্লামের উপর সালাদ পেশ করা এই মাসলা ইফতলাফ আছে একদল অলমারা এটাকে ওয়াজিব বলেছেন বা সন্ন্যত বলেছেন এটাকে রুকুন বলেননি আর এক দল বলছে এটা হচ্ছে রুকুন কারণ নবী সাল্লাম তার সাহাবাই কেন কখনো এই দুরুদে ইব্রাহিমী ছাড়েননি নামাজে সবসময় এরকম আমল করেছেন এবং আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন আর কোরআনের হুকুমের বাস্তবায়ন নামাজের মধ্যে করতে হবে কারণ সাহাবিরা সকলেই করেছেন কখনো বিনা আত্মাহাত আর বিনা দুরুদে নবী সাহাবার নামাজ পড়েননি আলী তসলিমা তোমরা সালাদ পেশ করো এবং সালাম পেশ করো সালাম পেশ করলেন আত্মা হিয়াতে সালাম আলিকা নবী রহমতুল্লাহ আর আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ হামিদুল মজিদ পর্যন্ত এটা হচ্ছে আপনার সলাত এই সলাত রুকুন চোদ্দ নম্বর রুকুন হচ্ছে সালাম ফেরা সালাম ফেরা একদল ওলমাই কেরামের নিকটে দুই দিকে সালাম ফেরাই হচ্ছে রোকন সুতরাং একদিকে কেউ সালাম ফিরে থেকে গেলে হবেন আর একদল বলছে একদিকে সালাম ফেরা রোকন ফরজ আর বাকি দ্বিতীয় দিকে সালাম ফেরা হচ্ছে সন্ন্যাত একদিকে সালাম ফিরলেই হয়ে যাবে তাদের কাছে মাসলাই খেলাফ রয়েছে কিন্তু সহি হচ্ছে যে নামাজে ফরজ নামাজে দুই দিকে সালাম ফেরাই ফরজ ফরজ নামাজে বা নামাজে জানাজার নামাজ ছাড়া জানাজার নামাজে একদিকে সালাম ফেরাই যথেষ্ট আর এই নামাজে আচ্ছা, দুই দিকে সালাম ফিরা এটা হচ্ছে শেষ রোকন যদি রোকন ছুটে যায় আর সেটা আদায় করা সম্ভব নয় আর সেটা পুরো নামাজের রোকন যেমন তকবির তাহারিমা তকবির তাহারিমা ছুটে গেছে তকবির তাহারিমা পুরো নামাজে একবার প্রথম ঘরে তকবির দেন আল্লাহ আকবর না বলে হাত বেঁধে নিয়েছে নামাজ হবে বাতিল নামাজ হবে না বোঝা গেছে রুকু ছুটে গেছে রুকু এক রাকাতের রুকুন তো এক যেই রাকাতের রুকু ছুটে ওই রাকাতটা হয় সেজদা ছুটে গেছে যেই রাখাতে সেজদা ছুটে গেছে অথবা রুকু থেকে সোজা দাঁড়াননি তাড়াহুড়া করেছে ওই রাখাতটা হয়নি এই ছিল চোদ্দটা রোকন যেগুলি ফরোজ ইচ্ছা করে ছুটলেও নামাজ হবে না ছাড়লে আর ভুলে গিয়ে যদি ছুটে যায় ভোলার কারণে তাতেও নামাজ হবে না আর বাকি আটটি হচ্ছে ওয়াজিব নামাজের ওয়াজিব আর ওয়াজিব গুলিও ফরজ কিন্তু রুকুন থেকে ভিন্ন রুকুনের মতো না পার্থক্য কি হুকুমের দিক থেকে যে ওয়াজেবাদ গুলি যদি কোনো একটি ছুটে যায় বা একাধিক ছুটে যায় তাহলে ছুটে যায় মানে কিন্তু ছুটে যায় ভুলে গিয়ে থাকেন তাহলে সেজদা সহ করলে নামাজটা হয়ে যাবে ঘাটতি পূরণ হয়ে যাবে আর যদি ইচ্ছা করে ছাড়েন তাহলে রুকুনের মতো রুকুনের সাদৃশ্যতা রয়েছে তাহলে নামাজ হবে না যেমন তকবির তাহারিমা ছাড়া বাকি গুলি যখন রুকুতে গেলেন কি বলেন আল্লাহ আকবর হ্যাঁ এটা হ্যাঁ তারপরে শেষদায় গেলেন আল্লাহ আকবর শেষদাতে উঠলেন আল্লাহ আকবর তাই না এইগুলি তো এগুলিকে বলা হয় তাকবিরাতুল ইন্তেকাল নামাজের একটা অংশ থেকে আর একটা অংশে যাওয়া মুন্তাকিল হওয়া স্থানান্তরিত হওয়ার যে তকবির গুলি রয়েছে এগুলি হচ্ছে ওয়াজিব প্রকু সেজদার তকবির সেজদা থেকে উঠার তকবির ইত্যাদি যদি ছুটে যায় কোন একটা তকবির সেজা সহ দেবে দ্বিতীয় ওয়াজেব হচ্ছে সামি আল্লাহ হলেমান হামেদা বলা এটা কে বলবে এমাম বলবে একাকি নামাজি বলবে মক্তাদি বলবে না কারণ নবী করিম ইসাল্লাম বলেছেন ভালো করে শোনেন কারণ এই ক্ষেত্রেও একদল ইখতলাফ করেছে যে দিও সামি আল্লাহ হয়তো বললেন ওই হাদিসের খেলাফ এটা যে হাদিস আছে বলে সামি আল্লাহ হামেদা ফাকুলু তখন তোমরা বলো রব্বানা তৃতীয় হচ্ছে রব্বানা দিয়ে কয়েক রকম ভাবে বলতে পারেন এটা কে বলবে হ্যাঁ শুধু মুক্তাদি এমামও বলবে মুক্তাদিও বলবে আর মনফারের একাকি নামাজি বলবে নামাজি তিন রকমের নামাজি এমাম হয়তো নামাজ যে পড়ছে সে এমাম অথবা মুক্তাদি জামাতে আছে পিছনে আর না হলে একা একা নামাজ পড়ছে একাকি নামাজ তিন শ্রেণীর নামাজিকেই রব্বানা কালহন বলতে হবে বললো সামি আল্লাহ হামিদা তারপরে নিজে বলবে রব্বানাওয়ালা কালহাম যখন রব্বানাওয়ালা কালহাম বলবে মুক্তাদিরা বলবে রব্বানাওয়ালা কালহাম একা নামাজ পড়েছেন সামি আল্লাহ আলিমান হামিদা বলবে রব্বানাওয়ালা কালহাম বলবে একা আপনার আর মুক্তাদিন আপনি একাই নামাজ পড়েছেন সামি আল্লাহ আলিমান হামেদা রব্বানাওয়ালা কালহাম চার নম্বর অজব হচ্ছে রুকুতে সুবহান রব্বি আল বলা তাহলে রুকুতে তসবি করা হচ্ছে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহজ সেজদা পাঁচ নম্বর হচ্ছে সেজদাতে সুবহানা রব্বিয়াল আলা এগুলিতে আয়াতের উপর আমল করা হয়েছে সুরে নাজেল তখন নবী বললেন যে এর ওপর আমল করো তোমাদের রুকুতে যখন সুরে আলা নাজেল হলো সাব্বেহ ইসমা রব্বিকাল আলা তখন নবী হাসান বলেন ইজালুহা হাফি সজু দেখুন এটার উপর আমল করো এর বাস্তবায়ন করো তোমাদের শেষ দেয় ছয় নম্বর রোকন হচ্ছে দুই সেজদার মাঝখানে বৈঠকে কি বলা দুটো তরিকা আছে একটা হচ্ছে রব্দক ফেরলি রব্দক ফেরলি রব্দক ফেরলি বা রব্দক আল্লাহ ফেরলি ওয়ার হামনি ওয়াহেদিনী ওয়া আফেনি ওয়ার জোখনি কোন কোন রেওয়ায়তে আর একটা বাড়তি আছে অজবরনি অজবর্ণী ছাড়া সহি বুখারিতে আছে যেমন আগেরটা বললাম এটা সহি বুখারি আল্লাহ মকফলি ওরহামনি ওয়াহিদিনী ওয়াফিনী অর্জুকনি ওখানে অজবরনি নেই অন্য রেওয়াজ আল্লাহ মকফলি ওরহামনি ওয়াহিদিনী অজবর্ণী অর্জুকনি ইত্যাদি এটা ওয়াজিব তাহলে সাত নম্বর হচ্ছে প্রথম তাসাহদ চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম যে তাসাহদ এটা জোহরে আসরে মাগরেবে এর সাথে ফজরে নেই চার চার রক্ত নামাজ আছে প্রথম তাসাহদ এটা কি প্রথম তাসাহত ছুটে যায় সুবাহ আল্লাহ সুবাহ বাধ্য করবেন না ইমামকে ইমাম যদি দাঁড়িয়ে গিয়ে থাকে আর ফিরবে না সহসিদ্ধ করে নেবে আট নম্বর অজব হচ্ছে তাসাহতের জন্য বসা কোন তাসাহদের জন্য প্রথম তাসাহতের জন্য বসা প্রথম তাসাহদের জন্য বসা এই ছিল নামাজের অজেব কয়টি আটটি নামাজের রুকুন কয়টি চোদ্দটি আর নামাজের শর্ত কয়টি নয়টি টোটাল কতটি কতটি একত্রিশটি আপনাদের আগে আমি বলতে বললাম যদি আগে আমার আগে বলতে পারতেন তাহলে প্রাইজ পেতেন তাই না একত্রিশ না এখন হিসাব করে যে নামাজ ঠিক করলো বাকিটা ঠিক হয়ে যাবে সাল্লাহ মোহাম্মদ আলী বলেন জমির বন্ধক প্রচলিত দেশে যে জমির বন্ধক রাখা কট রাখা এটা সুদ জায়জ নাই বন্ধকের বিধান আমার বক্তব্য আছে এক দেড় ঘন্টার শুনে নেবেন আল্লাহ হারাম আছে একটা প্রশ্ন যারা গাড়ি চালক ড্রাইভার তারা ইশারা সিগনালে দেরি হওয়ার কারণে অনেক সময় জামাত পায় না এরকম কি জামাতে নামাজ পড়া ওয়াজিব ফরজ এই জন্য জামাতে অবহেলাকারী গুণাগার গুণাগার আপনি আজানের আগে আপনি গাড়ি বন্ধ করে দেন যারা ট্যাক্সি চালাচ্ছেন ভাড়া ট্যাক্সি আজান হয়ে গেল তারপরে প্যাসেঞ্জার কেন উঠাচ্ছেন আজান আল্লাহ হয়েছে আমার কাজ বন্ধ ট্যাক্সি থামিয়ে দিলাম নামাজ পড়তে ঢুকেন দূরে দূরে যাবে কাস্টমার দূরে যাবে তখন আপনি ধরিয়েন না আর না হয় তার সাথে বলে নেন যে দেখো ভাই তোমার ঠিক আছে এয়ারপোর্ট নিয়ে যাবো কিন্তু আর নামাজটা এয়ারপোর্ট যেতে যেতে আমার নামাজ আমার ছুটে যাবে নাইন টনে গিয়ে আলফুর খান মসজিদে নামাজ পড়বো তুমিও পড়বে আমিও পড়বে আমার অনেক দিনই ভাইয়েরা আছে যারা ইসলামিক সেন্টার আসেন আমি জানি যে ওরা এরকম করে চলে আপনি নামাজ বে বেনামাজিকে উঠিয়েছে আমাকে অনেক সময় এটা বলে বে নামাজি নামাজ পড়বে না তাকে উঠিয়েছে চল কিন্তু শর্ত তার সাথে আগে করে নিয়েছে নামাজ পড়বো চলে ওর সাথে আরো নাকি পাবেন জানা যাওয়া হবে জোহর আসলে ওখানে জানা দেওয়া হয় তো এইভাবে আপনি দাওয়াতের কাজ করলেন আপনার নিজের হালাল রিজিভ করলেন আপনাকে এয়ারপোর্টের কাস্টমার নিতে নিষেধ করছি না আজানের সাথে নিতে পারেন শর্ত হচ্ছে যে ওর সাথে শর্ত লাগিয়ে নেন আমি রাস্তায় নামাজ পড়বো তারপর তোমাকে এয়ারপোর্ট পৌঁছবো যদি মানে ঠিক আছে আর যদি বলে না না না আউ্বাল পৌঁছাইতে হবে তারপর তুমি নামাজ তাহলে বলি তাহলে তুমি খালি বলি আচ্ছা আচ্ছা পুজোতে গড়গড়া কুলি করা সন্নত নওয়াজের এই ক্ষেত্রে ইখতলাফ আছে তবে সন্নতে মক্কাদা অবশ্যই এতে কোনো সন্দেহ নেই আর ইচ্ছা করে কুলি করা আর নাকে পানি দেওয়া ছাড়বেন না অনেক আমরা এটাকে অজব বলেছেন কারণ সেটাও আল্লাহ যে চেহারা ধুইতে বলেছেন চেহারের অন্তর্ভুক্ত মুখের ভিতরটা মুখ গহবর আর নাকটা সেই জন্য নাকে পানি দেওয়া নাক পরিষ্কার করা আর কুলি করা কেউ অজব বলেছেন কেউ সোনাতে মক্কাদা বলেছেন সোনাতে মক্কাদা নিশ্চিত সেই জন্য ইচ্ছা করে ছাড়বেন তকবির এগুলি ইস্তিহাত যে কোনো হরকতের জন্য তকবির দিয়েছেন সেই জন্য হ্যাঁ, হ্যাঁ। নাম ওটা উল্টা তকবির কোন রুকুর পরে পড়েন রুকুর পরে কোন পড়েন তাহলে ইখতলাফে বেরিয়ে যাবে হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। রুকুর আগে যায় আছে কাবলা রুকু বাদা রুকু দুই রকম মাগরেবের মতো করে বেতরে হ্যাঁ যে ভুলগুলো আছে ভুলগুলো বেতরে এক চলে শুধু তিন নয় এই ধারণাটা ছাড়েন যে এক হবেই না নামাজ এই ভুল ধারণা তারপরে আপনার কি বলে ওই মাগরেবের মতো করে দুই রাখাত পড়ে যে তাসাহত পড়েন এটা নেই এটা জয়ীফ এভাবে বসবেন না দুই টাকা করে সালাম ফিরে দেন আর না হলে বসিয়েন না ডাইরেক্ট ওঠে তিন টাকা একসাথে